السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে আরেকটি ফিকি মশালা নিয়ে এই পর্যায়ে যে মশালার আলোচনা হবে সেটা হচ্ছে হুম কতজন হলে জামাতে সালাত আদায় করা যায় হম আরেকটি মশলা এখানে যোগ করব যে কতটুকু সালাদ ফেলে জামাত পেয়েছেন বলে ধরা হয় প্রথম মশলা বলবো যে সর্বনিম্ন দুইজন হলেই জামাতে সালাদ আদায় করা যায় হুম এতে কোনো সন্দেহ নেই কারণ রসুল আকরম সাল্লাহ ইসলাম মালিক ইবনে রদি আল্লাহ তালকে বলেছিলেন যে ইদা হজরত সালাহ আকিমা হ্যাঁ মালিক বলেছিলেন তার সাথে আরেকজন ছিলেন বললেন যখন জামাত যখন সালাতের সময় হবে তোমরা হ্যাঁ, যে কোনো একজন আজান দিবে আরেকজন একামত দিবে হুম এবং তোমাদের হ্যাঁ, যে বয়স্ক মানে বয়সে বেশি সে তোমাদের ইমামতি করবে হ্যাঁ এটা রসুল আদেশ করেছিলেন তাইলে দুইজনে যে জামাত হয় সেটা এখান থেকে বোঝা যায় হাদিসটি বোখারের মধ্যে এসেছে ছয়শত আটান্ন নম্বর হাদিস এবং মুসলিমে এসেছে ছয়শত চুয়াত্তর নম্বর হাদিস সুতরাং দুইজন হলেই জামাত সালাত আদায় করতে হবে হ্যাঁ, আরেকটা মশলা সেখানে বলতে হয় যে কতটুকু সালাদ পাইলে জামাত পেয়েছেন বলে ধরা হবে সেটা হচ্ছে জমাত ধরা হবে যদি জামাতে এক রাগাত সালাত আদায় করা যায় যে আপনি এক রাগাত পেয়েছেন ইমামের সাথে তাইলে আমি জামাত পেয়েছেন ধরা যাবে এবং কোনো ব্যক্তি যদি রুকু পায় এবং এতে কোনো সন্দেহ নেই রুকু পাওয়ার ক্ষেত্রে অনেক সময় সন্দেহ হয় যে ইমাম সাহেব মাথা উঠিয়ে ফেলেছেন কিনা নাকি ফেলেন নাই বরং সে নিশ্চিত যে ফেলেছেন এবং ওই অবস্থায় একবার তাজবি পড়তে পেরেছেন ইমাম মাথা নিচু করা অবস্থায় হ্যাঁ, তাহলে সে সামনে অগ্রসর হবে হ্যাঁ, তার ওই রাকাত পাওয়া হিসেবে গণ্য হবে কারণ হজরত আবুহুর হাদিসের মধ্যে এসেছে রসুল বলেছেন ইদাজি তুমি সুজুদ ফাসজুদু মান আদ্রাকা রাকা আতান ফকত আদ্রাকা সালাহ রসুল আকরম বলেন যখন তোমরা সালাতে উপস্থিত হয় হও আর আমরা তখন সেজদারত অবস্থায় আসি তোমরা সেজদা দিবে মানে যে কোনো অবস্থায় সালাতে শরিক হবে হ্যাঁ কিন্তু তবে সেটাকে ওই রাকাত হিসেবে ধরে নেবে না হম ডাকাত ধরতে হলে রুকু পেতে হবে রসুল বলেন ওমান আদ্রাকা রাকাতান ফকাত আদরকাসলা যে ব্যক্তি রাকাত পেয়েছে এক রাকাত পেয়েছে বা রুকু পেয়েছে হ্যাঁ সেই ব্যক্তি সালাদ পেয়েছে বলে ধরে নেওয়া হবে নতুবা নয় আলবানী রহমতুল্লাহ এটিকে শুদ্ধ বলেছেন এর বাউল গালিলের মধ্যে এসেছে হাদিস নম্বর চারশত ছিয়ানব্বই সুতরাং আমরা এই ব্যাপারে খেয়াল রাখবো যে দুইজন পেলেই জামাত করব দ্বিতীয় নম্বর হচ্ছে এক রাগাত পেলেই হ্যাঁ, আমরা জামাত পেয়েছি বলে ধরে নিব এবং রুকুটা নিশ্চিতভাবে পেতে হবে সন্দেহ হইলে সেটা হ্যাঁ, আবার বাড়তি রাকাত আদায় করতে হবে সন্দেহের উপর হ্যাঁ, চলবে না নিশ্চিত হতে হবে যে আমি সত্যিকার অর্থে ইমামের সাথে রুকু পেয়েছি আল্লাহ শাহানু সুন্দর করে আমাদের সালাত আদায় করার তৌফিক দান করুন ওসল্লাহ আলা নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওসহমিহি আজমাইন